আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিশ নম্বর প্রশ্ন এক ভাই বলছেন শেখ কালেমা শাহাদাত কোন কোন কোন কোন জায়গায় আসাদ আল্লাহ ইল্লাহ ওয়াহদাহু লা শরিক আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আব্দু রাসুল লেখা আছে আবার অনেক জায়গায় ওয়াহদাহুল আশরিক আলাহ আবার কোনো জায়গায় ওয়াহদাহুল আশরিক আলাহ নেই এবং কোনো জায়গায় ওয়াহদাহুল আশরিক আলাহ লিখা আছে বাক্যটি অতিরিক্ত লিখা আছে কোনটি সঠিক দয়া করে জানাবেন প্রথম কথা যে ক্যালেমার পাঁচ কালেমার আকিদা আমাদের দেশে রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে পাঁচ কালেমার আকিদা হ্যাঁ পহিলা কালমা তৈব দোসরা কালমা শাহাদাত এখান থেকে কিন্তু আপনি বলেছেন যে কালেমা শাহাদাত জি দ্বিতীয় কালেমা হচ্ছে শাহাদাত তৃতীয় কালেমা হচ্ছে তামজিদ চতুর্থ কালেমা হচ্ছে তৌহিদ হ্যাঁ পঞ্চম কালেমা হচ্ছে অমক আর তমক এগুলি বিদাত এই যে কালিমাকে হ্যাঁ পাঁচটি কালিমা বলা আর পাঁচ কালিমা মুখস্থ করানো এবং পাঁচ কালিমাকে মনে করা যেগুলো দিনের গুরুত্বপূর্ণ বিষয় এগুলি হচ্ছে সব বেদাতি ধারণা এবং বেদাতি শিক্ষা বেদাতি ধর্মকর্ম এইরকম কোনো কালিমা এইভাবে নেই কালিমা যেটা আছে সেটা হচ্ছে লা এলাহা ইল্লাল্লাহ জি এটা আল্লাহর তৌহিদের কালেমা আর আরেকটি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ রেসালাতের সাক্ষ্য প্রদানের কালেমা সেটা আপনি শুধু লাহিল্লাহ বলেন শুধু মোহাম্মদ রসুল্লাহ বলেন অথবা বলেন আসাদু আল্লাহ ইলাহিল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান রসুল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দহু ও রাসুল ওয়াসাদু আন্না মোহাম্মদান আব্দ আসাদু আল্লাহ ইরাহিল্লাহ তার সাথে যদি ওয়াহদাহু তিনি এক ও এক ওকলা শরিক আল্লাহ তার কোনো শরিক নেই বলেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মনে করবেন যে এটা দ্বিতীয় কালেমা হলেও তৃতীয়টা এমন এগুলো বেদাতি ধারণা ওইসব বেদাতি ধারণা মুছে ফেলুন আর এই কালেমা পাঁচটা বা চারটা এসব শিখাবেন না শিখবেন না এবং এসব বেদাতি ধারণা রাখবেন না আশা করি বুঝতে পেরেছেন বাকি কথা হলো এই ক্যালেমাটি বাক্যটি বলার ক্ষেত্রে লাইরাহিল আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আব্দুহ রাসুল বলতে পারেন আবার আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আশরিক আল্লাহ আসাদু আন্না মোহাম্মদান আব্দুহ রাসুল বলতে পারেন কোনো অসুবিধা নেই অতিরিক্ত বাক্য বললেন আল্লাহর গুণগানমূলক এবং তার তৌহিদের আরও তাকিদের সাথে তৌহিদের ঘোষণা করা